প্রদান করে মন্দ কাজ থেকে বিরত রাখে তারা সালাদ কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে আল্লাহ অবশ্যই তাদের প্রতি রহমত বর্ষণ করবেন নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত হিকমতওয়ালা মোনাফিকদের যে সকল বদ অভ্যাসগুলোর কথা বলা হয়েছিল তাদের অপকর্মের কথা বলা হয়েছিল এর মোকাবিলায় মুমিনদের সৎ গুণাবলীর বর্ণনা আল্লাহ সুবাহ এখানে প্রদান করছেন দেখেন সাতষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেছিলেন আল মুনাফে মুনাফিকুন আল মুনাফিকাত বাহুদুহুম মিম্বাউদ মুনাফেক নারী পুরুষ সকলে একই উৎস থেকে তারা পরস্পরে একই তারা মন্দ কাজের আদেশ করে ভালো কাজে নিষেধাজ্ঞা আরোপ করে তারা কৃপন তারা আল্লাহকে ভুলে গিয়েছে আর এখানে আল্লাহ সুবাহ বলছেন মুমিন নারী পুরুষ তারা পরস্পরে একে অন্যের বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী আউলিয়া আউলিয়া অলির বহু বচন এক বচনে হল অলি অলি অর্থ বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী আল্লাহ সুবাহ মুমিনদের অলি ওই অর্থে আল্লাহ মুমিনদের অলি তিনি মুমিনদের পৃষ্ঠপোষক সাহায্যকারী মুমিনদের অভিভাবক আল্লাহ হচ্ছেন মুমিনদের অলি তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর কাফেরদের আউলিয়া হলো তাগুত সেই তাগুত কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহর সাথে যখন এই অলি শব্দটি সম্পৃক্ত হয় সেখানে এক বচনে আল্লাহ বলেন কারণ আল্লাহ হচ্ছেন এক কিন্তু আল্লাহ ছাড়া যদি অন্যের ক্ষেত্রেটি ব্যবহৃত হয় সেখানে বহু বচন ব্যবহৃত হয় কাফেরদের আউলিয়া একটা নয় অনেক অনেক কাফেররা শুধু একজনকেই তাদের পৃষ্ঠপোষক অভিভাবক মানে না তারা অসংখ্য পৃষ্ঠপোষক অভিভাবক তাদের হয় এই জন্য তাদের অনেক অভিভাবক পৃষ্ঠপোষক আশ্রয়স্থল হওয়ার কারণে সেখানে এটা বহু বচনে ব্যবহৃত হয়েছে আর মুমিনদের পরস্পরে যখন এই সম্পর্কের কথা বলা হয়েছে সেখানেও আউলিয়া ব্যবহার করা হয়েছে কারণ মুমিন একজন নয় মুমিনের সংখ্যা অনেক মুমিনগণ সকলের অবস্থায় এখানে বর্ণনা করা হয়েছে যে মুমিন নারী পুরুষ তারা সকলেই একই অন্যের পৃষ্ঠপোষক সাহায্যকারী বন্ধু অভিভাবক কারণ মুমিনগণ মুমিন নারী পুরুষগণ তারা একে অন্যের কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী মুমিনদের অবস্থাটা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন আল মুকমিনু লিল মুকমিনে কালবুনিয়ান ইয়াসুদ্দু বাহবাহু বাহবা মুমিন হল অন্য মুমিনের জন্য প্রাসাদের মতো যার একটি অংশ অপর অংশকে মজবুত করে মুমিন নারী হোক অথবা পুরুষ সে সকল মুমিন তার নিজের অংশই মনে করে নিজের জামাত আকিদার ইমানের আমলের অংশীদার মনে করে দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো ইমানদার নারী বা পুরুষ যদি কোনো বিপদে পতিত হয় সকল মুমিন তখন ব্যথিত হয় কষ্ট পায় তার বিপদ থেকে উদ্ধারের জন্য সকল মুমিনের অপরিহার্য দায়িত্ব হয়ে যায় তার জন্য তাদের নিজেদের পক্ষ থেকে প্রচেষ্টা নিয়োজিত করার মুমিনদের অবস্থাটা হল কাজাসাদিন ওয়াহিদা একটি দেহের মতো শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয় সারা শরীর তার ব্যথা অনুভব করে তার শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয় আঘাতপ্রাপ্ত হয় তার গোটা দেহ যেই অঙ্গগুলোতে কোনো আঘাত লাগে নাই তথাপিও সেই অঙ্গগুলো এতে কষ্ট পায় ব্যথিত হয় মুমিনটা হলো এমনই একটি দেহের মতো যদি কোনো মুমিন আঘাত প্রাপ্ত হয় সকল মুমিন তখন এর দ্বারা ব্যথিত হয় কষ্ট পায় আর মুমিনের যদি কোনো সুসংবাদ শোনে মুমিনের অন্তর সমূহ তখন সন্তুষ্ট হয় তারা খুশি হয় এই জন্য মুমিনগণ হলেন একে অন্যের বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী মুমিন নারী পুরুষ সকলেই ইমানের ক্ষেত্রে একই কাতারের ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে নারী পুরুষের তফাত আল্লাহ সুবাহ করেননি যে নেক আমল করে সে নারী হোক অথবা পুরুষ একজন পুরুষ যে আমল করলে যে সোয়াব পায় ওই আমলটা করলে একজন নারী সেই সোয়াবই পায় এতে নারী হওয়ার কারণে আল্লাহ এখানে কম সোয়াব প্রদান করেননি অনুরূপ ভাবে যদি কেউ অন্যায় করে না ফরমানি করে জুলুম করে অবিচার করে সে নারী হোক অথবা পুরুষ তার শাস্তিটাও একই রকম কারো জন্য বেশি কারো জন্য কম নারী বা পুরুষ হওয়ার কারণে আল্লাহ এটা করেননি ইমানের মানদণ্ডে যদি কোনো একজন নারী তার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে আল্লাহ সুবাহ ইমানের কারণে যে মর্যাদা পাওয়ার আল্লাহ তাকে সে মর্যাদা প্রদান করবেন সে নারী হওয়ার কারণে তাকে কম দিবেন না আল্লাহর কাছে ইমানের মানদণ্ডের ভিত্তিতে নারী পুরুষের কোনো তো তফাত নেই যার ইমান যেই মানের যে মর্যাদার মর্যাদার যার আকিদা যেমন সে নারী হোক অথবা পুরুষ এতে কোনো তফাত নেই আমলের ক্ষেত্রেও অনুরূপ আল্লাহ সুবাহ দিন ইমান আমল এই ক্ষেত্রে নারী পুরুষের কোনো তফাত করেননি আল্লাহ শুধুমাত্র যেই জিনিসটি মানব সভ্যতার মধ্যে সুশৃঙ্খল অবস্থা চালু করার জন্য মানব সমাজকে একটা নিয়মের অধীনে পরিচালিত করার জন্য দুনিয়ার জীবনে শুধু একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য নারীদের উপর পুরুষকে করেছেন কর্তৃত্বশীল কারণ পুরুষকেই এই ক্ষমতা দিয়েছেন পুরুষকে এখানে এই কর্তৃত্ব করার আল্লাহ সেই গুণাবলী দিয়েছেন যেই গুণাবলীগুলো নারীকে প্রদান করা হয়নি পুরুষের চিন্তা শক্তির যে গভীরতা আছে প্রখরতা আছে নারীর সেই চিন্তা শক্তির গভীরতা প্রখরতা নেই নারীদের সে যত যোগ্যতা সম্পন্নই হোক তার মধ্যে একটা বাচালতা সবসময় থাকে কিন্তু পুরুষের মধ্যে যে দৃঢ় স্থিরতা থাকে তার পরিপক্কতা এসে গেলে জ্ঞান বুদ্ধির পরিপক্কতা এসে গেলে তার মধ্যে দৃঢ় স্থিরতা থাকে নারীদের মধ্যে ওটা থাকে না শারীরিক শারীরিক সক্ষমতার দিক থেকেও নারী এবং পুরুষ সমান নয় আল্লাহ এখানে তারতম্য করেছেন এটা এই জন্য করেছেন মানব সভ্যতাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য পুরুষের মধ্যে দিয়েছেন শাসন ক্ষমতার গুণাবলী আর নারীর মধ্যে দিয়েছেন আনুগত্যের গুণাবলী উভয়ের মধ্যে কিছু গুণাবলী দিয়েছেন যেই গুণাবলীর অনুশীলনের মাধ্যমে নারী পুরুষ মানব সভ্যতাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে কিন্তু যখন আল্লাহর এই নিয়মের ব্যতিক্রম এই পৃথিবীতে করা হয় তখনই বিপর্যয় দেখা দেয় আল্লাহ কুরআন মজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন আর রিজালু কাউমুন আলান নিসা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করেছেন আর এখন আল্লাহর এই কিতাবের আয়াত অমান্য করে নারীরা এখন পুরুষের উপর কর্তৃত্ব করে যেটা আল্লাহর বিধানকে সরাসরি অমান্য করে তা করা হচ্ছে রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন হজরতে আবু হুরাইদা রবি আল্লাহ থেকে বর্ণিত এই হাদিস ইদা কানা উমারা উকুম খিয়ারুকুম وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم যখন তোমাদের শাসক হবে উত্তম চরিত্রের অধিকারী তোমাদের ধনী লোকেরা হবে দানশীল আর তোমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে তখন এই দুনিয়ার উপরের অংশ নিচের অংশ থেকে তোমাদের জন্য উত্তম হঠাৎ মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাওয়ার চেয়ে দুনিয়ায় বেঁচে থাকা তখন তোমাদের জন্য উত্তম আর যখন তোমাদের শাসকটা হবে নিকৃষ্ট চরিত্রের ধনী লোকেরা হবে কৃপন আর নেতৃত্ব নারীর হাতে চলে যাবে তখন জমিনের উপরের অংশ থেকে নিচের অংশ তোমাদের জন্য উত্তম অর্থাৎ দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাওয়া উত্তম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে উত্তম অবস্থাটা বলেছিলেন সেটা আমাদের কাছ থেকে গত হয়ে গেছে এখন দুনিয়ার উপরের অংশ এখন আর উত্তম নয় এটা অদম যেই তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তিনটাই এখন বাস্তবে চলছে শাসকরা হল নিকৃষ্ট চরিত্রের যত লম্পট মদ্যপ নেশাকুর আছে চুর ডাকাত বাটপার জুয়ারি লুটেরা দস্যু আছে এই সবগুলো হল এখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত যত মন্ত্রী এমপি আছে একটা কেউ খুঁজে পাওয়া যাবে না সে মুসলমান সৎ যোগ্য একটা কেউ খুঁজে পাওয়া যাবে না সবগুলোই হল মদ্যপায়ী নেশাকুর পাই হল লম্পট অসৎ এরা লুটেরা এরা দস্যু এরা চরিত্রহীন এই সকল পাপিষ্ট দুরাচাররা এখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আর ধনী লোকেরা এরা কৃপন এরা কখনো আল্লাহর প্রতি আল্লাহ দিনের প্রতি জিহাদের প্রতি তাদের সম্পদ খরচ করে না আর কেমন করে করবে তাদের উপার্জিত সম্পদ কোনটাই হালাল নয় অবৈধভাবে উপার্জিত এ সম্পদ চুরি করে ডাকাতি করে লুটপাট করে জালিয়াতি করে ভেজাল করে জবরদখল করে চিন্তাই করে রাহাজানি করে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে ওই সম্পদ অর্জন করেছে তাই তারা এই সম্পদটাকে হারাম কাজেই ব্যয় করে আল্লাহর নির্দেশিত পথে তারা কোনো সম্পদ খরচ করে না এটা এখনকার এটা বাস্তব চিত্র আর আমরা সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটি সেটা হল এমন নারী নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছি যেইগুলো নষ্টা চরিত্রহীনা দেহায়া নির্লজ্জ এই সকল অসৎ নোংরা চরিত্রের অধিকারী নারীরা এখন শাসন করছে শাসন কর্তৃত্বের সর্বোচ্চ আসনে সর্বোচ্চ শিখরে এরা সমাসীন এই অবস্থা যখন হবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই হাদিসের মধ্যে তা নির্দেশ দিয়েছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করে মাটির নেচে চলে যাওয়া উত্তম এদের আনুগত্য করে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার কোনো ইমানের নেই ইমানদারের নেই কোন ইমানদার সন্তুষ্টির সাথে এদের আনুগত্য করে দুনিয়ায় বেঁচে থাকবে এই অনুমতি এই হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রদান করেননি বরং এই অবস্থা যখন হবে সেই সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি মরেও যেতে হয় তবুও এটা উত্তম তাদের অধীনে শাসিত হওয়ার চেয়ে মরে মাটির নিচে চলে যাওয়া উত্তম আমরা এমন এক সময়ে এখন অতিবাহিত করে চলছি যে আল্লাহ সুবাহ নারীদের মধ্যে যে গুণ বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন সেগুলো হল তারা পুরুষের অধীনে থাকবে পুরুষের আনুগত্য করে চলবে সৎ কাজে যদি তারা চলে কোনো পুরুষ তাদের প্রতি অবিচার করতে পারবে না অন্যায় করতে পারবে না জুলুম করতে পারবে না তাদের সকল অধিকারগুলো প্রদান করতে হবে ইসলাম নারীদের সকল অধিকার সংরক্ষণ করেছে পুরুষ যেমন মানুষ নারীরাও তেমনই মানুষ পুরুষ যেমন আনন্দিত হয় নারীরাও আনন্দিত হয় পুরুষ যেমন ব্যতীত হয় নারীরাও ব্যতীত হয় পুরুষ যেমন কষ্ট পেলে আঘাত পেলে কষ্ট পায় নারীরাও আঘাত পেলে কষ্ট পায় এই দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো তফাত নেই সকল অধিকারের ক্ষেত্রে এই দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে নারী পুরুষের তার অধিকারের মধ্যে কোনো তফাত করা হয়নি শুধু একটি জায়গার তফাত সেটা হল কর্তৃত্বের ব্যাপারে এটা শুধুমাত্র একটা শৃঙ্খলার জন্য একটি দেশে যদি একাধিক প্রধানমন্ত্রী হয় একাধিক প্রেসিডেন্ট হয় সেই দেশে কি কোনোদিন শান্তি থাকে কোনো থাকবে না প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স জারি করবে আরেক প্রেসিডেন্ট এর বিপরীত আরেকটা অর্ডিন্যান্স জারি করবে প্রধানমন্ত্রী একটা আইন জারি করবে আরেক প্রধানমন্ত্রী আরেকটা আইন জারি করবে এতে করে দেশের মধ্যে বিশৃঙ্খলা অশান্তির সৃষ্টি হবে পরিবারে যদি দুইজন কর্তা থাকে কে কার কথা শুনবে সেই পরিবারে কখনো শান্তি থাকে না শুধুমাত্র এই পরিবারগুলোকে যদি একটা রাষ্ট্রের একটা ইউনিট হিসেবে আমরা ধরি তাহলে সেই রাষ্ট্রের মূল একটা ইউনিটে যদি পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা হবে একটা রাষ্ট্রের একটা মডেল আর সেটা তখনই সম্ভব যখন একজন হবে কর্তৃত্বশীল আরেকজন হবে আনুগত্যশীল আর যেহেতু কর্তৃত্বের গুণাবলী আল্লাহ পুরুষকে দান করেছেন নারীকে দেননি নারীকে দিয়েছেন আনুগত্যের গুণাবলী তাই পুরুষ যদি পরিবারে কর্তৃত্বশীল হয় আর নারী তার পরিপূর্ণভাবে আনুগত্য করে ওই পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয় আর যেই পরিবারে পুরুষ কর্তৃত্ব পারে না কর্তৃত্ব করতে পারে না নারী কর্তৃত্ব করে ওই পরিবারে শান্তি নাই যেই পরিবারে নারীরা কর্তৃত্ব করে সেই পরিবারে কোনদিন শান্তি প্রতিষ্ঠিত হয় না রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন যে জাতির নেতৃত্বে নারীরা সমাসীন হয় সেই জাতির ধ্বংস অনিবার্য সেই জাতির মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না না পরিবারে না সমাজে না রাষ্ট্রে কোথাও না এই জন্য আল্লাহ সুবাহ মুমিন নারী পুরুষকে বলেছেন তারা পরস্পরের বন্ধু এখানে প্রতিযোগিতা নাই ক্ষমতার প্রতিযোগিতা নাই আমরা যদি মনে করি একটা পরিবারে স্বামী স্ত্রী সেখানে কি আছে সেখানে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আছে ভালোবাসা হৃদ্যতা সেখানে আছে স্যাক্রিফাইস সহানুভূতি একে অন্যের জন্য কষ্ট করার মানসিকতা এখানে ত্যাগের প্র্যাকটিস হয় এই জন্য একে অন্যের প্রতি আস্থা ভালোবাসা বৃদ্ধি পায় সেখানে ক্ষমতার দ্বন্দ্ব হয় না কে পরিবারের কর্তৃত্ব করবে সেখানে এই প্রতিযোগিতা হয় না যদি দুই একটা জায়গায় হয় সেটা হয় জাহান নামের একটা টুকরা সেখানে অশান্তি সৃষ্টি হয় কিন্তু যেই পরিবারে পুরুষ তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তার স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে স্ত্রীর অধিকারগুলো আদায় করে স্ত্রীর উপযুক্ত মর্যাদা প্রদান করে তার গুণাবলীর মূল্যায়ন করে আর স্ত্রী স্বামীর পরিপূর্ণ আনুগত্য আনুগত্যশীল হয় সেই জায়গাটা হয় একটা জান্নাতের টুকরার মতো প্রশান্তির একটা জায়গা হয় আল্লাহ সুবাহ মুমিনদের মধ্যে এই গুণাবলী দিয়েছেন এই কথাটাই বলছেন যে মুমিন নারী পুরুষ একে অন্যের বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী নারী হোক অথবা পুরুষ যে কেউ যার প্রয়োজন থাকবে বিপদে পড়বে অসুস্থ হবে তার পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া তার সেবা শুশ্রূষা করা তার প্রয়োজন পূরণ করা অপরজনের দায়িত্ব হয়ে যায় এই জন্য পরস্পরের বন্ধু এখানে পৃথক করা হয়নি যারা আজকে আধুনিকতার নাম করে নারীকে রাস্তায় বের করতে চায় এরা অসৎ মানসিকতার এরা লুবি মানসিকতার এরা নারী দেহের প্রতি তারা আকৃষ্ট এরা হলো ওই কুকুরের মতো যে লুবের জিব্বাটা সব সময় লটকিয়ে রাখে আর তার জিব্বা থেকে টপ টপ করে পানি পড়ে ওই কুকুরের স্বভাবের পুরুষরা নারীদেরকে গড় থেকে বের করে আনতে চায় কারণ নারীরা যদি প্রত্যেকে নিজ নিজ গড়ে অবস্থান করে তাদের লালসা মিটানোর অবাধ সুযোগ থাকে না ওই কুকুরের স্বভাবের পুরুষেরা নারীদেরকে গড় থেকে বের করে তাদের নিজেদের কাছে নিয়ে আসতে চায় তাদের নিজেদের লালসা চরিতার্থ করার জন্য আর এই নির্বোধ নারীরা অসংখ্য পুরুষের সঙ্গিনী হওয়ার জন্য তারা নিজেরাও ঘর থেকে বের হয়ে এসে তারা স্বাধীনতার দাবি করে বলে এটা জান কি স্বাধীনতা এটা কিসের স্বাধীনতা জরায়ুর স্বাধীনতা যে পুরুষের বীর্য তার জোড়ায়ুতে ধারণ করা ইচ্ছা হয় তার বীর্য তার জোড়ায়ুতে ধারণ করবে এটা হলো জোড়ায়ুর স্বাধীনতা যেই পুরুষকে ইচ্ছা হয় সেই পুরুষকেই তার দেহ দান করবে এই স্বাধীনতা কারণ গড়ে থাকলে একজন পুরুষের স্ত্রী হয়ে থাকতে হয় এই নির্বোধ নারীরা এক পর্যায়ে তারা এখন দর্শিতা হয় লাঞ্ছিতা হয় অবৈধ গর্বের অধিকারী হয়ে গর্ববাদ ঘটায় আর শেষ পর্যন্ত অল্প দিনের মধ্যেই তার জীবন লীলা সাঙ্গ হয়ে যায় মৃত্যুর কুলে ঢলে পড়ে এই সকল অসংখ্য নারী আজ এই পাপাছরের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে আর তারা অনর্থক পুরুষদেরকে দায়ী করে আবার নিজেই ঘর থেকে বের হয়ে এসেছে দর্শিতা হওয়ার জন্য নিয়মিত দর্শিতা হয় কিন্তু পুরুষের সাথে যখনই কোনো মনে মনোমালিন্য হয়ে যায় কোনো বিষয়ে এতদিন স্বেচ্ছায় দেহ দান করেছে গর্ব হয়েছে একটু মনোমালিন্য হয়ে গেল এখন বলছে যে এটা তার অধিকার দিচ্ছে না দর্শন করেছে কিন্তু যতগুলো নিউজ পত্রিকায় দেখবেন তাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে তারা মিলিত হয় কত মেয়ে ঘর থেকে বের হয়ে আসে মোবাইলে প্রেম করে এরপরে ছেলে নিয়ে গিয়ে তার বন্ধু বান্ধব মিলে গণদর্শন করে এই মেয়েটা তো দর্শিতা হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এসেছে এরপর মামলা করে আবার আজকে এই পাপের জন্য অসৎ পুরুষেরা সেই লম্পট পুরুষেরা কুকুরের স্বভাবের পুরুষেরা তাদের লাঞ্ছন নিবারণের জন্য এই নারীদেরকে তাদের কাছে পেতে চেয়ে ডাকছে তাদেরকে আর নির্বোধ নারীরা তাদের ডাকে সারা দিয়ে তাদের সাথে মিলিত হয়েছে এই জন্য তারা নারী হিসাবে আর মর্যাদা সমাজে তাদের নেই তারা আজ পতিতা আজ তারা বেশা তারা ধর্ষিতা আজকে তারা লাঞ্ছিতা অপমানিতা শুধু এই কারণে যে পুরুষদের এই লুবের ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাও এই পথের প্রতীক হয়েছে বলে নারী স্বাধীনতার নামে তারা নিজেদের দেহকে স্বাধীন করতে চায় কালকে মনে একটা খবর শুনেছেন যে প্রেসিডেন্টকে তারা প্রতিবাদ জানানোর ভাষা হল কি নারীরা সকলে দল বেঁধে তাদের বক্ষ উন্মুক্ত করে প্রেসিডেন্টের সামনে গিয়ে হাজির হয়েছে উলঙ্গ হয়ে প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করেছে রাশিয়ার প্রেসিডেন্টে গিয়েছিল তাকে প্রতিবাদের এটা হলো তাদের একটা পদ্ধতি কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার বক্ষ অন্য পুরুষদের সামনে উন্মুক্ত করে দিতে পারে কারণ এটা তাদের লজ্জা থাকার কথা নয় ইতিমধ্যে কত পুরুষ তাদের এগুলো দেখেছে আর ব্যবহার করেছে তাদের লজ্জাতে আগে অনেক আগে বিদায় হয়ে গিয়েছে এ কারণে এটা সম্ভব হয়েছে নতুবা সম্ভব হতো না আল্লাহ সুবাহ এদের বিপরীত মুমিন নারী পুরুষদেরকে তাদের পারস্পরিক সম্পর্কের সেই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারা পরস্পরে হলো একে অন্যের বন্ধু আর বন্ধু সবসময় বন্ধুর শুভাকাঙ্ক্ষী হয় যখন বন্ধ হয় সে তার শুভাকাঙ্ক্ষী হয় তার কল্যাণকামী হয় তার ভালোটা চায় তার মন্দটা থেকে তাকে হেফাজত করে আর মুমিনগণ শুধু ইহকালীন বন্ধুই নয় তারা পরকালীন বন্ধু মুমিন নারী পুরুষ পরস্পরে তারা একে অন্যের পৃষ্ঠপোষক বন্ধু সাহায্যকারী ইহকালের জীবনেও পরকালের জীবনেও তারা দুনিয়ার জীবনে একই ইমানের পথে পরিচালিত হয়ে আমলের পথে পরিচালিত হয়ে তারা পরস্পরের এই জীবনটাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সুন্দর করে সুসজ্জিত করার মাধ্যমে তারা চায় পরকালীন জীবনের অনন্তকালেও যেন তারা পাশাপাশি থাকতে পারে মোমিনগণ এইভাবেই মুমিন নারী পুরুষগণ তাদের জীবনটাকে গড়ে তোলেন এই গুণটা এখানে বলা হয়েছে যে তারা বাবহু মাউলিয়া ও বাউ তারা একে অন্যের বন্ধু পৃষ্ঠপোষক সাহায্যকারী এই মুমিন নারী পুরুষ তারা একে অন্যের শত্রু নয় একে অন্যের দুশ্মন নয় একে অন্যের বন্ধু একজন আরেকজনকে সাহায্য করে সহযোগিতা করে পৃষ্ঠপোষকতা দান করে এটা হলো মুমিনের বৈশিষ্ট্য আর তারা একে অন্যকে সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে নারী পুরুষ নির্বিশেষে সকল মুমিনগণ একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে বিরত রাখে মানুষকে আল্লাহ পয়দা করেছেন মানবীয় দুর্বলতা সহকারে মানবীয় দুর্বলতা দিয়ে যেহেতু পয়দা করেছেন মানুষ ভুল করতে পারে আল ইনসান ও মরক্কমিনাল খাতা এবং নিসিয়ান মানুষকে ভুল ভ্রান্তি দিয়েই পয়দা করা হয়েছে মানুষ ভুল করে মানুষ ভুলে যায় এই ভুল করা আর ভুলে যাওয়া এটা মানব প্রকৃতির অংশ এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে এই জন্য মুমিন নারী পুরুষগণ যখন একে অন্যের বন্ধু যদি একজন ভুল করে তাকে সংশোধন করে দেয় একজন যদি ভুলে যায় তাকে স্মরণ করিয়ে দেয় রাসুল্লাহ সাল্লু বলেছেন কোন স্বামী স্ত্রী রাত্রে যখন শুয়ে থাকে আর সাথে তাহাজুদের নামাজের জন্য একজন উঠে আর যে শুয়ে আছে তার মুখে পানির ছিটা দেয় তাদের এই দৃশ্য দেখে আল্লাহ হাসেন কারণ হয়তো স্বামী আগে উঠেছে তাহার যুদের জন্য তার স্ত্রী উঠেনি স্ত্রীকে তাহার যুদের নামাজের জন্য সে জাগাবে এই জন্য মুখে পানির ছিটা দেয় এই দৃশ্যটা দেখে আল্লাহ হাসেন অথবা স্ত্রী আগে উঠেছে সে তার স্বামীর মুখে পানির ছিটা দিল তাহার যুদের নামাজের জন্য জাগানোর উদ্দেশ্যে আল্লাহ এই দৃশ্য দেখে হাসেন কারণ আমি মনে করে আমি যখন আল্লাহর নৈকত্য লাভের জন্য এই রাতের বেলায় সালাতের জন্য উঠেছি আমার স্ত্রীও তো তার আল্লাহর নৈকত্য লাভের জন্য তারও উঠা দরকার কারণ সে চায় দুনিয়ায় যেমন একসাথে আছি যাতে মৃত্যুর পর দুজন যাতে একসাথে থাকতে পারি স্ত্রী অনুরূপ কামনা করে এই জন্য ভালো কাজে একে অন্যকে সাহায্য করে ভালো পথে একে অন্যকে তারা পরিচালিত করে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে সেই পথেই তারা একে অন্যকে সাহায্যকারী হয় যদি কোনো একজন ভুল করে তাকে সংশোধন করে দেয় তাকে থেকে বিরত রাখে কোন পাপের কাজ যদি একজন করে আরেকজন বুঝতে পারে সে তাকে বিরত রাখে যেটা করা যাবে না তাকে আল্লাহর ভয় দেখায় আল্লাহ আজাবের ভয় দেখায় তাকে ফিরিয়ে রাখে মানুষ মানবীয় দুর্বলতার কারণে কখনো যদি কোনো পাপ পথে তার মন দাবিত হয় আরেকজন সাথে সাথে সতর্ক করে দেয় তার মধ্যে যদি ইমান থাকে সে বিরত হয়ে যাবে তার মধ্যে শয়তানটা যে বিজয়ী হয়ে গিয়েছিল আরেকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা দিয়ে তাকে যেন আটকালো ইমানের বলটা তখন বেড়ে যাবে তখন এটাকে বিরত হয়ে যাবে এইভাবেই মমিন নারী পুরুষ সকলেই আসরের কসম নিশ্চয়ই মানব জাতি ধ্বংসে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে আমলে তালে করছে এবং একে অন্যকে সৎ কাজের উপদেশ প্রদান করছে এবং একে অন্যকে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করছে সৎ পথে অটল থাকার জন্য ধৈর্য ধারণের উপদেশ প্রদান করছে তারা ছাড়া এই চারটি গুণ যাদের আছে তারা ক্ষতিগ্রস্ত নয় তাহলে মুমিন নারী পুরুষের এই বৈশিষ্ট্য একে অন্যকে সৎ কাজে তারা উপদেশ দিকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে আর এই সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকাটা খুবই কঠিন কষ্টকর সেই কষ্টকর কাজ কাজে যখন পতিত হবে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য যখন ধৈর্য ধারণের অতীব প্রয়োজন তখন একে অন্যকে উৎসাহ উদ্দীপনা দিয়ে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করে এটা মুমিনের বৈশিষ্ট্য মুমিন সবসময় আমর বিল মায়ারুফ এবং নাহি আনিল মনকার করবে সে নারী হোক অথবা পুরুষ আল্লাহ সুবাহ সুরে আলী মধ্যে আরো বলছেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের পথগুলো বন্ধ করে দেবে অসৎ কাজের পথে নিষেধাজ্ঞা আরোপ করবে আর তারাই হবে সফল কাজ যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে তারাই প্রকৃতপক্ষে সফল কাম মুমিনদের মধ্যে এমন একটি দল সব সময় এই কাজের জন্য নিয়োজিত থাকতে হবে যে মানুষ যখন অসৎ কাজের দিকে দাবিত হয় তখন সেই অসৎ পথ থেকে তাদেরকে বিরত রাখা ফিরিয়ে রাখা এই জন্য তারা অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে কোন মানুষ যাতে কোন অন্যায় কাজ অবৈধ কাজ করতে না পারে আর সব সময় যেন সকল মানুষ সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকে সৎ আমলের অনুশীলন করে তোর জন্য তাদেরকে সবসময় তারা তালিম তরবিয়া দিবে এমন একটি দল তোমাদের মধ্যে অবশ্যই পাঠতে হবে আল্লাহ সুবাহ আরো বলছেন কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরাই হলে সর্বোত্তম জাতি মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে এই মুমিনদের এ দায়িত্ব এত অপরিহার্য যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ তা মুমিনদের বৈশিষ্ট্য এখানে একটা কথা বলা প্রয়োজন আমরা এ আয়াতের অনুবাদটা ঠিকভাবেই করি আমর অত আদেশ সৎ কাজের আদেশ কিন্তু বুঝি আমরা এটা উপদেশ হিসাবে আদেশ আর উপদেশ এক জিনিস নয় আদেশ কে দিবে নিষেধ কে করবে যে কেউ যে কারো উপর কোনো আদেশ জারি করতে পারে না কেউ কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না যদি তার ক্ষমতা না থাকে আদেশ এবং নিষেধ করার জন্য শক্তির প্রয়োজন সবসময় সমাজের মধ্যে শক্তিশালী ব্যক্তিদের আদেশ কার্যকরী হয় দুর্বলের কোনো কথা সমাজে চলে না এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মনকার করতে হলে শক্তির প্রয়োজন পাওয়ারের প্রয়োজন আমি আদেশ করলাম যেটা করতে হবে যদি না করে তাকে শাস্তি পেতে হবে তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা যদি থাকে তাহলে আমি আদেশ করতে পারি নতুবা নয় আল্লাহ সালাদ কায়েমের জন্য আদেশ করেছেন আমরা সালাদ এ জমিনে কায়েম করব আমরা আদেশ দেব সকল ইমানদার নারী পুরুষ যাদের উপর সালাদ ফরজ তাদেরকে সালাদ অক্ত হলেই আদায় করতে হবে আমরা আদেশ জারি করলাম কেউ পালন করল না এটা কি আদেশ হলো আদেশ নয় এটা হয়ে গেল উপদেশ আদেশ হলো যদি কেউ এই আদেশ অমান্য করে আমরা তাদেরকে সাক্ষী দেব সেই শাস্তি দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে আমরা আদেশ প্রদান করতে পারি সেই আমর বিল মায়রুফ না হিয়ানিল মনকারের জন্য প্রয়োজন পাওয়ারের ক্ষমতা শক্তির প্রয়োজন সেটা হতে পারে অল্প সংখ্যক লোক আমরা হতে পারি এখানে অল্প কিছু সংখ্যক আমরা যদি আমরা নিজেদের মধ্যে যদি এই ধরনের একটা সিস্টেম এস্টাবলিশ করে নেই যে আমরা স্বতন্ত্রভাবে আমরাই হলাম একটা রাষ্ট্র এখানে আল্লাহর হুকুমগুলো আমরা সকলে মেনে চলব এই জন্য আমরা শপথ করলাম আল্লাহর সকল নিষেধাজ্ঞাগুলো থেকে আমরা বিরত থাকবো আমরা শপথ নিলাম এরপর আমরা এখানে যদি কেউ আল্লাহর আদেশ অমান্য করে আমরা তাকে বাধ্য করব। তাকে আদেশ করব সে মেনে নিলে ভালো না মেনে নিলে তাকে শাস্তি দেব আল্লাহ যে সকল নিষেধ কাজ করতে নিষেধ করেছেন আমরা নিষেধ করে দিব কেউ এগুলা করতে পারবে না যদি কেউ করে আমরা তাকে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করব যদি সে মেনে নেয় তাহলে ভালো না মানে এই জন্য তাকে শাস্তি পেতে হবে এটাই হলো আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার আমাদের দেশে এই আয়াতগুলোকে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারকে এমনভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে মানুষের সামনে মুসলমানদের সামনে যেন একটা উপদেশ আমি মনে হলো একটা ভালো কথা আমি ভালো আদেশ একটা উপদেশ দিলাম কেউ ইচ্ছা হলে মানলো কেউ ইচ্ছা হলে মানলো না আদেশ নিষেধ তো এমন জিনিস নয় উপদেশ কেউ গ্রহণ করতে পারে নাও করতে পারে কিন্তু আদেশ দিলে কেউ অমান্য করতে পারে না সে আদেশ অনুযায়ী চলতে হবে নিষেধ করলে কেউ অমান্য করতে পারে না সেই নিষেধাজ্ঞা মানতেই হবে আর এই আদেশ এবং নিষেধকে কার্যকরী করার জন্য যে অথরিটির প্রয়োজন সেই অথরিটি এস্টাবলিশ করতে হবে যে কোনো স্তরেই হোক ইমানদারদের ক্ষুদ্র একটা জামাও যদি হয় সেখানে এটা কার্যকরী করতে হবে তখন সে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার হবে আর আল্লাহ এখানে সেই মুমিন নারী পুরুষের কথাই বলেছেন এটা কাফের কুফারদের কথা বলা হয়নি যে দুনিয়ার সকল কাফের কুফারদেরকে নিয়ে একসাথে একটা দল গঠন করা হবে আর সেখানে যার ইচ্ছা যেভাবে চলে সেইভাবে ইচ্ছা অনুযায়ী চলবে এমন কথা এখানে বলা হয়নি মুমিন নারী পুরুষ সকলে একতাবদ্ধ হবে কারণ তারা একে অন্যের বন্ধু পৃষ্ঠপোষক সাহায্যকারী সকল মুমিন নারী পুরুষগণ তারা একই দলভুক্ত হবেন আর একই দলভুক্ত হয়ে তারা একে অন্যকে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে বিরত রাখবেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একদিন অজু করছেন হজরত আয়সা সিদ্দিকা রাজু আল্লাহ তালাহা বলেন আমি দেখলাম রাসুল্লাহ সাল্লু চেহারা রক্তবর্ণ ধারণ করেছে আমি অনুভব করলাম হয়তো এখন ওনার কাছে কোনো অজি আসছে অজু করে তিনি মসজিদে চলে গেলেন লোকদের মাঝে গিয়ে ঘোষণা করলেন হে লোক সকল তোমরা অবশ্য অবশ্যই সৎ কাজের আদেশ দেবে আর তোমরা অবশ্য অবশ্যই অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে আর তোমরা হাতগুলোকে পাক্কাও করে ফেলবে যদি তোমরা তা না করো আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমাদেরকে কিছুই দেবেন না এটা হাদিসের কুস্তি তোমরা অবশ্য অবশ্যই তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ দেবে অবশ্য অবশ্যই লোকদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে নিষেধাজ্ঞা আরোপ করবে আর জালেমের হাতগুলোকে পাকড়াও করে ফেলবে যে জুলুম করবে তাকে তখন উপদেশ বাণী নয় জুলুমের হাত যতটুকু এগিয়েছে সেখানে ধরে ফেলতে হবে আর জুলুম করতে দেওয়া যাবে না তাকে জুলুমের থেকে বিরত করতে হবে শক্তি প্রয়োগের মাধ্যমে যদি তা না করো তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমাদেরকে দিবেন না আল্লাহ সুবাহ এটা মমিনের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেছেন মুমিনের বৈশিষ্ট্য হল তারা সৎ কাজের আদেশ দিবে পরস্পরে অসৎ কাজ থেকে বিরত রাখবে এরপরে বৈশিষ্ট্য হল তারা সালাদ কায়েম করে মুমিন নারী পুরুষগণ তারা সালাদ কায়েম করে সালাদ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন একটি আবাদত যা ইমান গ্রহণের পরই বান্দার উপর ফরজ করা হয়েছে তার ইমানটাকে প্রকাশ করার উপায় হল সালাদ সে যে মুমিন এটা প্রমাণ করবে প্রকাশ করবে কি দিয়ে সালাতের মাধ্যমে আল ফরকু বাইনাল মুসলিম ওয়াল কাফিরে এক সলাদ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হল সালাদ সলাতের মাধ্যমে একজন লোককে মুসলিম হিসাবে চিনা যায় আর সালাদ সড়কের মাধ্যমেই একজন কাফেরকে কাফের হিসাবে চিনা যায় মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হল সলাপ যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করার পরও সে সলাপ আদায়কারী না হয় নিয়মিত ভাবে সে সালাদ তরফকারী হয় তাহলে সে কাফের কারণ তরকুস সালাতে কুফরুন সালাতে ছেড়ে দেওয়া হলো কুফরি এই জন্য সালাত হলো এমন এবাদত যে এবাদতটি হলো নিজের ইমান এবং ইসলামকে প্রকাশ করার উপায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আসলাত ইমাদুদ্দিন মান তারাকাত সলাত ফাকাদ হাদামাত দিন সলাত হল দিন ইসলামের স্তম্ভ আর যে সলাত ছেড়ে দেয় সে দিন ইসলামকেই ধ্বংস করে দেয় যে স্তম্ভের উপর একটি গড় প্রতিষ্ঠিত হয় যদি স্তম্ভই না থাকে ওই গড়টি তো আর টিকে থাকে না এই জন্য সলাত হল দিন ইসলামের স্তম্ভ খুঁটি যেই কুঠির উপর দাঁড়িয়ে আছে ইসলাম নামক গড়টি যেই সমাজ ছেড়ে দিল সে মূলত ইসলামকেই ধ্বংস করে দিল এই জন্য সলাপ দিন ইসলামের মূল ভিত্তি এবং নিজের ইমানকে প্রকাশ করার উপায় এই সলাপ আল্লাহ সুবাহান মুমিনদের প্রতি ফরজ করেছেন হিজরতের আগের বছর যখন তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে রাজে নিয়ে গিয়েছিলেন সশরীতে সশরীরে আরসে নিয়ে গিয়েছিলেন সেই সময় ফরজ করেছিলেন আল্লাহ সুবাহ মুমিনদের প্রতি দৈনিক দিন এবং রাতে পাঁচ অক্ট সালাদ ফরজ করেছিলেন পঞ্চাশ অক্ট সালাদ ফরজ করেছিলেন সেই পঞ্চাশ লক্ষ সালাদ সহকারী রাসুল্লাহ সাল্লাহাম ফিরে আসছিলেন চতুর্থ আসমানে ছিলেন হজরতে মুসা আলাহ ইসলাম সেই মুসা আলাহ ইসলামের কাছে যখন তিনি আসলেন যাওয়ার সময় সাক্ষাৎ হয়েছিল তখন মুসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করলেন আল্লাহর পক্ষ থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন আপনার উন্মতের জন্য তখন তিনি বলেন দিন রাতে আল্লাহ আমার উন্মতের জন্য পঞ্চাশ রক্ত সালাদ ফরজ করে দিয়েছেন মুসা আলাহিসাল্লাম বলেন যে আপনার উম্মত এটা পালন করতে সম্ভব মানে তারা পারবে না আপনি আল্লাহর কাছে গিয়ে এর পরিমাণ কমিয়ে আনুন আমি বনি ইসরায়েলের মধ্যে আমি আল্লাহর বিধান কার্যকরী করতে গিয়ে আমি দেখেছি বনে ইসরায়েলের লোকেরাও আল্লাহর হুকুম ওইভাবে পালন করতে পারেনি আর তাদের চেয়ে তো আপনার উম্মত আরো দুর্বল তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ দশ অক্ত কমিয়ে দিলেন চল্লিশ অক্ত নিয়ে আসলেন মুসা সাল্লাম আবার আগের মতো বললেন রাসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবার গেলেন ফরিয়াদ করলেন আরো দশ অক্ট কমানো হল আবারও মুসা আলাহিসাল্লামের কাছ অতিক্রম করার সময় তিনি আবার বললেন আগের মতো আবার ফিরত পাঠালেন আরো দশ অক্ট কমানো হল আবার মুসার কাছে আসলেন মুসা আবার বললেন যে আপনার উম্মত পারবে না যান আবার গেলেন আরো দশ অক্ষ কমানো হলো থাকলো দশ অক্ষ এরপরও যখন মুসা আলাহ ইসলাম বলেন আপনার উম্মত পারবেন আবার যান তখন তিনি আবার গেলেন আল্লাহ আরো পাঁচ অক্ষ কমিয়ে দিলেন পাঁচ অক্ষ মুসা আলাহ ইসলামের কাছে অতিক্রম করার সময় তিনি আবার জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আল্লাহ কমিয়ে পাঁচ ভক্ত দিয়েছেন মুসা আলাহ ইসলাম বলে এটাও আপনার উম্মত পারবেন আবার যান কমিয়ে আনেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি বারবার এইভাবে ফরিয়াদ করতে করতে আমি এখন লজ্জা অনুভব করছি আমি পাঁচ বক্তই মেনে নিলাম আমার উন্মতের জন্য তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে আপনার উন্মতের মধ্যে যারা এই পাঁচ বক্ত সালাত যথা সময়ে যথা নিয়মে আদায় করবে আমি তাদেরকে পঞ্চাশ বক্ত সালাতের সবই প্রদান করব আল্লাহ সুবাহ এই সালাদকে মুমিনের জন্য মেয়েরাজ হিসাবে সাব্যস্ত করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মেয়েরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন জীবনে একবার আর সেই সময়ে আল্লাহ যেই এবাদত তাকে ফরজ করে দিলেন ওই এবাদতটাকে দিনে রাত্রে পাঁচবার আল্লাহ সাক্ষাতের উপায় হিসেবে বর্ণনা করলেন সালাত হল মুমিনের জন্য মেয়রাজ মুমিনগণ এই সালাতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون তোমরা আল্লাহর কাছে খবর এবং সলাতের মাধ্যমে সাহায্য চাও তবে এটা অত্যধিক কঠিন মুনাফেকদের জন্য মুনাফেকরা সালাত এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা তাদের জন্য এটা সম্ভব নয় কারণ সালাদটাই হলো তাদের জন্য খুব কঠিন বিপদের কারণ তবে যারা বিনয়ী খুশু ও খুজুর সাথে সালাত আদায় করে একাগ্র চিত্তে যারা সালাত আদায় করে তাদের জন্য এটা কঠিন নয় কারণ তারা এটা মনে করে আন্নাহুম মুলাকু রব্বিহীম এটা একটি অর্থ এটা হতে পারে যে তারা এই সালাতের মধ্যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হয় যারা এই সালাতের মধ্যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হয় এটা মনে করে তাদের জন্য এটা কঠিন নয় কারণ এটা তাদের জন্য সহজ অথবা তারা এই একিন আকিদা বিশ্বাস পোষণ করে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবেই আর তাদের ওই রবের কাছে তাদেরকে চূড়ান্ত ভাবে তো ফিরেও যেতে হবে মৃত্যুর পরে আল্লাহর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে এই বিশ্বাস তারা করে এক তারা এই সালাতের মাধ্যমে তাদের রবের সাথে সাক্ষাৎ ঘটে আর চূড়ান্ত ভাবে রবের কাছে তাদেরকে ফিরে যেতে হবে এই জন্য যেই রবের কাছে চিরন্ত কালের জন্য চিরন্ত জীবনের জন্য চিরকালের জন্য অনন্ত কালের জন্য তারা চলে যাবে সেই আল্লাহ হবেন তাদের একমাত্র মালিক একমাত্র বন্ধু অভিভাবক একমাত্র আশ্রয়দাতা বিনিময়দাতা সেই আল্লাহর সাথে দৈনিক পাঁচবার সাক্ষাৎ হয় এই সালাতের মধ্যে যারা মনে প্রাণেই বিশ্বাস করে তারা তো আগেই আল্লাহর সাথে সেই পরিচিতি লাভ করার জন্য সম্পর্ক গড়ার জন্য তারা উদ্ভিদ থাকে এই জন্য তাদের জন্য এটা কঠিন নয় তারা এই সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকে এই জন্য এই মুমিনদের বৈশিষ্ট্য হল কি তারা সালাদ কায়েম করে কায়েম এর অর্থ প্রতিষ্ঠা করা কেউ বলেছেন যে নিয়মিতভাবে সালাতের আউ্বাল অক্তে উত্তম অজু সহকারে জামাতের সাথে সালাফ আদায় করলেই সালাত কায়েম হয় কিন্তু এটা তখন এই কথাটা এই ব্যাখ্যাটা তখনই কার্যকরী যখন মুসলিম মিল্লাতের মধ্যে জামাত ফরজ হিসাবে প্রতিষ্ঠিত তখন কিন্তু সবাব কায়েমের কায়েম হওয়া প্রতিষ্ঠা করার প্রকৃত অর্থটা কি প্রকৃত অর্থ হল যাদের উপর সবাব খরচ নারী হোক অথবা পুরুষ তার যদি কোনো স্বরেই উজর না থাকে তাহলে সালাতের সময় হলেই বাধ্যতামূলক ভাবে সে সালাদ আদায় করতেই হবে যদি সারাত আদায় না করে তাকে শাস্তি প্রদান করা হবে সারাতটাকে এমনভাবে বাধ্যতামূলকভাবে চালু করা হবে যে আল্লাহ যেইভাবে বাধ্য করেছেন খরচ করেছেন অপরিহার্য করেছেন এর ছাড়া কোনো উপায় নেই এ থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আদেশ করেছেন ইমান আনার পরই তার উপর এটা বাধ্যতামূলক সেই সারাত আদায় করতেই হবে এটা ঐচ্ছিক নয় এটা কেউ মনে যদি হয় সে আদায় করবে নতুবা করবে না এই ধরনের কোনো বিধান নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অপরিহার্য বিধান বান্দার জন্য এটা তার ইচ্ছাধীন কোনো বিষয় নয় তাকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তাকে বাধ্য হয়েই এটা আদায় করতে হবে যখনই সময় হবে তখনই সেই সালাদ আদায় করতে হবে উজোর ছাড়া জামাত সরব করা যাবে না আজান হলে ওই মসজিদের দিকে ছুটে যেতে হবে উজর ছাড়া ব্যক্তিগত ভাবে বিচ্ছিন্ন ভাবে সালাদ আদায় করা যাবে না রাসুল্লাহ সাল্লু বলেছেন আমার ইচ্ছা হয় আজানের পরে আমি কাউকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেই আর একদল যুবক নিয়ে আমি বের হয়ে যাই কে আজান শোনার পর মসজিদে আসলো না সেটাতে কার জন্য যে আগান শোনার পর মসজিদে আসেনি আমি তার ঘরটা আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই আমার ইচ্ছা হয় এটা জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্বটা কোন কিভাবে বুঝিয়েছেন সেই সালাতের সময় হলে যখন আগান হবে শরীয় জ্বর ছাড়া কেউ সে আগানের ডাকে সারা না দিয়ে বিরত থাকবে অধিকার কারো থাকবে না বাধ্যতামূলক ভাবে যথা সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শিখানো নিয়মে তারা আদায় করবে এটাকে নিশ্চিত করা এটা এর বিচিত্রম কেউ যাতে করতে না পারে সেই ব্যবস্থা করা যখন এই ব্যবস্থা কোনো জনপদে করা হবে তখনই বোঝা গেল যে সালাদ প্রতিষ্ঠিত হয়েছে তখন ওইভাবে যখন সালাদ কায়েম হবে তখন সেই সময়ে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির উপর অপরিহার্য জিনিসটি সেটা হলো সে পাক পবিত্র হওয়া তার শারীরিক দিক থেকে সে পবিত্র হওয়া গুসল ফরজ থাকলে সেই ফরজ গুসল আদায় করে নেওয়া সে শারীরিক দিক থেকে তার পবিত্র হওয়া তার আত্মিকভাবে পবিত্র হওয়া সকল প্রকারের শির্ক বেদাতের চিন্তা থেকে মুক্ত হওয়া আকিদা বিশ্বাস থেকে মুক্ত হওয়া যে আকিদা বিশ্বাসের মধ্যে শির্ক বেদাত রয়েছে সেগুলো থেকে মুক্ত হওয়া এরপর যথা নিয়মে সুন্দরভাবে উত্তমভাবে অজু করা পবিত্র পোশাক পরিধান করে সালাতে দণ্ডায়মান হওয়া এটা হল ব্যক্তিগতভাবে এই কর্মগুলো করতে হবে এটা ব্যক্তিগতভাবে এই সবগুলো করলে পরে সালাদ ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু সামগ্রিকভাবে একামতে সালাত হল রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই রাষ্ট্রের পরিধি কতটুকু হবে এটা বড় কথা নয় এটা হতে পারে একটা পরিবার হতে পারে কয়েকটা পরিবার হতে পারে কয়েকজন মুমিন মুমিনাথ যে ইমানদার নারী পুরুষ যে কয়জন যেখানেই থাকবেন তারা তাদের মধ্যে এই সালাদকে তারা কায়েম করে নেবেন এটাকে ঐচ্ছিক রাখবেন না সেই ইমানদার নারী পুরুষগণ প্রথম কাজটা করলো কি তারা একে অন্যকে সৎ কাজের আদেশ প্রদান করে ও সৎ কাজ থেকে বিরত রাখে এরপর তারা সালাদ কায়েম করে জাকাত এবং তারা জাকাত আদায় করে এই ইমানদার নারী পুরুষের মধ্য থেকে যারা সম্পদশালী যাদের মালে নেতা পরিমাণ সম্পদ আছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ তার কাছে আছে যেটা এক বছর পূর্ণ হয়েছে তার অস্থাবর সম্পদ তার বাড়িঘর ব্যবহারের সামগ্রী এর অন্তর্ভুক্ত নয় সোনা রূপা বা নগদ পণ্য ব্যবসার পণ্য বা এই ধরনের তার বিনিয়োগ করা যে কোনো ধরনের পণ্য শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সবকিছু তার নিজের টাকার ঘর এর আসবাব প্রশ্ন ব্যবহারের সামগ্রী এগুলার উপর জাকাত নাই নিজের জমিন যেগুলো আছে ফসলের বাগানের যেগুলো আছে সেগুলোর উপর হল উৎপন্ন ফসলের উপর জাকাত সেগুলো উৎপন্ন ফসলের উপর জাকাত এখন মনে করেন কারো কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু নগদ থাকা আছে এই সব মিলে যদি তার সাড়ে বায়ান্ন তুলার উপর সমর পরিমাণ সম্পদ হয় আর তা এক বছর তার কাছে অবস্থান করে তাহলে তার উপর টাকা তরদ হয়ে যাবে কারণ রূপার মূল্য এখন কম মানদণ্ড দুইটা হয়তো স্বর্ণ অথবা রূপা দুইটি মানদণ্ডের যে কোনো একটিতে যখন নেতাব হয়ে যাবে তখনই তার উপর টাকা তরদ হয়ে যাবে ইমানদার নারী পুরুষ যার উপরই এই পরিমাণ সম্পদ হয়ে যাবে তার সম্পদের উপর আড়াই পার্সেন্ট বছরে একবার শতকরা আড়াই টাকা হিসাবে সেই জাকাত আসবে তা হিসাব করে সেই জাকাতটা প্রদান করবে এই বছরে যেই পরিমাণ জাকাতটা সে দিল যেই দিন দিল পরের বছর এই দিনই সেই তার সম্পদ হিসাব করবে যদি সম্পদ বাড়ে আরো তাহলে যতই বাড়ুক তার উপর ওই আড়াই পার্সেন্ট দিবে যদি কমে যায় মালেনের সব থেকে নিচে চলে আসে তখন আর তার উপর জাকাত খরচ হবে না তখন প্রতি বছর ওই সময়টাকেই তার জাকাত প্রদানের জন্য সে নির্দিষ্ট করবে যেই দিন তার উপর এক বছর পূর্ণ হয়েছে সেই দিন থেকে এইভাবে এই জাকাতটা ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইমানদার নারী পুরুষ তারা নিজেরা জাকাত প্রদান করে জাকাত থেকে কেউ নিজেদেরকে বিরত রাখে না জাকাত যে আল্লাহর পক্ষ থেকে তার উপর খরচ করা হয়েছে তার সম্পদকে পবিত্র করার জন্য সেই অনুভূতি থেকেই সে জাকাত তার সম্পদ থেকে আলাদা করে নেয় যথাসময়ে আর সেখানে ওই সিস্টেম চালু হয়ে যায় মুমিনদের মধ্যে যাদের উপর জাকাত খরচ তার মাল সম্পদগুলো হিসাব করে ওই যথাস নিয়মে যথা সময়ে তার কাছ থেকে জাকাতটা আদায় করে নিয়ে আসা হয় আর নিয়ে এসে সেটা দরিদ্রদের মধ্যে যারা মুখাপেক্ষী আছেন সে খাতগুলো এর আগে আমি আলোচনা করেছি আটটা খাত আছে এর মধ্যে যারা পড়ে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের মধ্যে সেটা বন্টন করে দেওয়া এই জাকাত আদায় করা এবং সাথে সাথে বন্টন করে দেওয়া যদি ওই মুমিনদের মধ্যে ওই অথরিটি ওই সিস্টেম প্রতিষ্ঠিত হয় মুমিনদের মধ্য থেকে একটা ডিপার্টমেন্ট এখানে খোলা থাকলো তারা এই জাকাত আদায় এবং বিতরণের কাজে নিয়োজিত থাকবে সেই জাকাত আদায়কারীদের কাছে জাকাত দিলেই তাদের জাকাত আদায় হয়ে যাবে কারণ তারা জাকাত আদায় করে বন্টনের জন্য এটা কুক্ষিগত পুঞ্জীভূত করার জন্য নয় আর আজকে আমাদের দেশে জাকাত বোর্ড আর জাকাতের জন্য বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্টগুলো আছে এরাটা পুঞ্জীভূত করার জন্য আদায় করে আর এরা ইসলামী রাষ্ট্রের কোন ধরনের ডিপার্টমেন্ট নয় আর কারণ এটা তাগুতি রাষ্ট্র ব্যবস্থা এই জন্য এদের কাছে কেউ যদি জাকাত প্রদান করে তাদের জাকাত আদায় হবে না কারণ যে আটটি খাতে দেওয়ার কথা তারা এই আটটি খাত সম্পর্কে সচেতন নয় আর এদের কাছে তারা এটা সাথে সাথে বন্টন করে না তারা নিজেরা বাদ বাটোয়ারা করে এটা খেয়ে নেয় ইসলামিক ফাউন্ডেশন মূলত জাকাতের টাকাগুলো তারা ভাগ বন্টন করে খায় এই জন্য তারা এখানের মধ্যে বসে আছে কিন্তু জাকাতের টাকা এই ধরনের ভাগ বন্টন করে খাওয়ার অধিকার কারো নাই প্রাপক যারা আছে তাদের মধ্যে সাথে সাথে এটা বিনি বন্টন করে দিতে হবে ধনীদের কাছ থেকে আদায় করে নিয়ে আসবে দরিদ্রদের মধ্যে বন্টন করে দেবে আর মুমিন নারী পুরুষগণ আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করেন তারা জীবনের কোন ক্ষেত্রেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাফরমানি করেন না তাদের জীবন পরিচালনার জন্য যেই আইন কানুন বিধি বিধান আল্লাহ দিয়েছেন সে অনুযায়ী তারা জীবন পরিচালনা করেন আল্লাহর আইন কানুন বিধি বিধান হুকুম আহকামগুলো কিভাবে পালন করতে হবে সেই পদ্ধতি সেই তরিকা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেখানো শিখানো তরিকা অনুযায়ী তারা আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলে এর বিপরীত জীবন যাপন তারা করে না এই মুমিন নারী পুরুষদের এই বৈশিষ্ট্য আজকে আমরা কি দেখি ইমানের দাবি করে মুসলিম দাবি করে বাহ্যিকভাবে দেখি নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোন হুকুম হাকাম বিধি বিধান মানে না জীবন পরিচালনার জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তার ধারে কাছে ওরা নেয় বরঞ্চ রাষ্ট্র পরিচালনার জন্য তারা দুনিয়ার সকল কাফির কুফফারদের মতাদর্শকে মডেল হিসাবে গ্রহণ করেছে কাফের কুফফারদের ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ অনুসরণ করে তাদের চিন্তাধারা অনুযায়ী তাদের বানানো মতপথ অনুযায়ী তাদের বানানো সেই শাসন ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র তারা পরিচালনা করছে আর দাবি করে মুসলমান এরা মুসলিম নয় এরা এই প্রকৃতপক্ষে কাফের মুসলিম মুমিন তারাই যারা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহান আইন কানুন হুকুম বিধান মেনে চলবে আর আল্লাহর সেই বিধানগুলো কিভাবে মানতে হবে হুকুমগুলো কিভাবে মানতে হবে সেই পদ্ধতি সেই তরিকা রাসুল্লাহ সাল্লাম দেখিয়ে গেছেন এখানে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করার অধিকার কারো নাই না আছে কোনো শাসকের না আছে কোনো হুজুরে কেবলাতে কোন পীরের কোন আলিমের এই অধিকার নাই রাসুল্লাহ সাল্লু ওই তরিকার মধ্যে কোন প্রকারের পরিবর্তন আনার পরিবর্তন করার কমানোর বাড়ানোর কোন অধিকার কারো নাই যারা বাড়াবে কমাবে এরা সকলেই হল শয়তানের বান্দা ওই শয়তানের চেলা চামন দ্বারা বিভিন্ন সময়ে তারা আল্লাহর হুকুমকে রাসুলের তরিকাকে বিক্ষিত করেছে যেমন ইহুদি কুফার নাসারারা করেছে তেমনি ভাবে তাঁদেরই অনুসারী অনুরাগী সেই সময়ের পুরোহিত পাদ্রীদের ভক্ত অনুরক্ত আমাদের এই মুসলিম মিল্লাতেও আছে একদল আহবার এবং রুহবান যারা পীর এবং উলামা নামে অধিকাংশ ক্ষেত্রেই পরিচিত এরা হল সৈয়হুদি খ্রিস্টানের আহবার এবং রুহবান যারা আল্লাহর দিনকে পরিবর্তন করে আর রাসুল সাল্লাহ তরিকাকে পরিবর্তন করে এরা সকলেই হল শয়তানের চেলা চামুন্ডা মুমিনগণ মুমিন নারী পুরুষগণ ওই শয়তানের চেলা চামুন্ডাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখেন না তারা এদেরকে শয়তানের চেলা চামুন্ডা বলেই তারা চিনেন জানেন এবং তাদেরকে আল্লাহর দুশ্মন নিজেদের দুশ্মন হিসেবে তারা বুঝেন আর সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহরই হুকুম মানেন আর রাসুলের তরিকাই তারা মেনে চলেন এই মুমিনদের বৈশিষ্ট্য এরা হলো কারা আল্লাহ বলছেন এদের প্রতি অবশ্যই আল্লাহ রহমত দর্শন করবেন তার রহমতের মধ্যে তাদেরকে তিনি বেষ্টন করে নেবেন ইন্নাল্লাহ আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন জবরদস্ত মহাশক্তির অধিকারী বিজ্ঞানময় আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ আল্লাহ যেই ভাবে নাজিল করেছেন রাসুল্লাহ সাল্লু কোরআন মজিদকে মানব জাতির হেদায়তের জন্য যেই ভাবে পেশ করেছেন আমরা যেন সেইভাবে কোরআনকে বুঝতে পারি এবং এর উপর আমল করতে পারি আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك প্রশ্ন আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তারা অধিকাংশই নামাজ আদায় করেন তাদের এবং তাদের সাথে আচার ব্যবহার কিরকম খাবারটাকে খাইতে পারে যারা নামাজ পড়ে না নিজের নিকটতম আত্মীয় স্বজন প্রথমত দায়িত্ব হলো তাদেরকে যদি তারা কর্তৃত্ব মানে তাহলে তাদেরকে আদেশ প্রদান করতে হবে না হলে তাদেরকে সালাতে তালিম তরবিয়া দিতে হবে যদি এরপরও না হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর মুমিনের সম্পর্ক তো হবে ইমানের সম্পর্ক কিন্তু প্রথম কাজ যেটি সেটি হলো তাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করতে হবে তাদেরকে দিনের পথে চালানোর জন্য চেষ্টা করতে হবে তার দিন ইমান এগুলো বুঝাতে হবে পরকালীন আজাবের ভয় দেখাতে হবে বুঝানোর পর যদি ফিরে আসে তাহলে তো সেটা আমাদেরই সমস্যা নাই যদি এরপরও যদি ফিরে না আসে তাহলে শেষ পর্যন্ত তার সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে আর খাবারের বিষয়টা তো হলো ভিন্ন সেটা হলো যে যখন সে ইমান থাকবে না ইমানের পথে আসবে না তখন তার যদি রুজি রোজগারটা হালাল মনে হয় তাহলে সে হালাল রুজি রোজগার থেকে খেতে কোনো সমস্যা নাই কিন্তু যদি রুজি ইমান না থাকলে কেউ তো হালাল হারামের ভাত বাড়ে না এই পর্যায়ে যদি সন্দেহ থাকে সেই সন্দেহপূর্ণ খাবার তো খাওয়া যাবে না হ্যাঁ যেটা সুদ বুঝের সাথে থাকলে তো ওটা পরিষ্কার সেটা জেনে বুঝে খাওয়াই যাবে না আচ্ছা। আমরা মাঠে কাজ করি অনেক সময় তো মারে কাজ করলে তার আসতেই পারি না আদান দিলে আসতে পারি না আধা ঘন্টা এক ঘন্টা দিলাম সময় লেট হয়ে তারপর আসতে গোসল করে নামাজ পড়তে আর অনেকে আছে বাড়িতে তাইকে কাজ করতে আছে মসজিদ কাছে নামাজও যায় না এই নামাজটা কি পরবর্তী এক ঘন্টা পরে করলে কি নামাজটা কি নষ্ট হবে নাকি নামাজ আদায় হবে নামাজ আদায় হবে কিন্তু আজান শোনার পর মসজিদে যাওয়াটা যে ছিল অতীব জরুরি এই জামাতে আদায় সালাত আদায় না করার কারণে একটু সালাতের সাপ কমে গেল আর দ্বিতীয় হল জামাত তরফ করার কারণে তো গুণা হবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা তরফ করে আপনি মাঠে কাজ করার গুলো বলছো যে জামাতে মাঠের মধ্যে ওই যে অবস্থায় তোমরা থাকো সেই অবস্থায় তো তোমরা সেখানে জামাত কায়েম করে নিতে পারো যে কয়জন থাকে তারা এই কাপড়ের মধ্যে যদি কাদা মাটি থাকে মাটি তো আর না পাক না সেহেতুই কাদা মাটি সহকারে তো সালাত আদায় করা যায় সেই মাটির মধ্যে সালাত আদায় করে নেওয়া যাবে সেখানে জামাতের সাথে পরে নেওয়া যাবে সমস্যা নাই বিল্ডিং বা মানে বিল্ডিং যেই বিল্ডিংটা নিজের বসবাসের জন্য ওইটাতে জাকাত নাই কিন্তু যেটা কমার্শিয়াল বিল্ডিং করা হয় ভাড়া দেওয়ার জন্য ওইটাতে জাকাত আছে এটা ওই বিল্ডিং এর মূল্যের উপর না সেটা হলো তার ইনকামের উপর যেমন তোমার এই যে গাড়ি ব্যবসা যারা করে গাড়ির মূল্যের উপর জাকাত আসবে না গাড়ির ইনকামের উপর জাকাত আসবে এটা হিসাব তো একই তার টাকা যে টাকা সারা বছর হিসাব করে তার যে ইনকামটা আসবে যেদিন থেকে শুরু করেছিল ইনকাম সেই দিন থেকে তার এক বছর পূর্ণ হলে পরই সে জাকাত দেওয়া শুরু করবে নেট ইনকাম যেটা ইনকামটা হলো নেট ইনকাম সমাজে যে বেশিরভাগই হচ্ছে এখন আমি বাড়িতে আছি আমরা যারা দিন গ্রহণ তারা কিন্তু মসজিদ ওখানে আছে সে তো আবার সরকারের যাচ্ছে যেই মসজিদের ইমাম তাগুতের পক্ষ প্রকাশ্যভাবে অবলম্বন করে সে তো সরাসরি শিরকে লুপ্ত যে তাগুতের পক্ষ অবলম্বন করে মসজিদের মিম্বারে বসে খুদ্া দেয় তাগুত কাফের পক্ষ নিয়ে লোকদেরকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে সে তো সরাসরি মুশ্রিক আর মুশ্রিকের পিছনে খালাপ আদায় হয় না আস্তিকের পিছনে একটেদা করলে সালাত আদায় হবে যে গুণাগার ইমানদার সে যদি ইমাম হয় তার পিছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে কিন্তু যে মুশ্রিক সেই মুশ্রিকের পিছনে সালাত হয় না এই জন্য যদি ওই দিন আমি বলেছিলাম যে এমন হয় যে সকল মানুষ মুসলমান যে সালাত করতেছে আমি এমন অবস্থায় পড়ে গেছি এই মসজিদে গিয়ে আমি বুঝতে পারলাম যে এই ইমামটা মুশ্রিক সে খুদ্া দিচ্ছে খুদবা থেকে তার আকিদা পরিষ্কার হয়ে গেল সে মুশ্রিক তখন আমি কি বের হয়ে আসব না তখন বের হয়ে আসবো না একটা চেতনার কারণে আমি সেখানে সকলের সাথে সালাত আদায় করে নেব তখন ব্যক্তিগতভাবে এসে আমি ওই সালাদটা আদায় করে নেব কারণ তার পিছনে সালাত হয় না যদি না বোঝা যায় তাহলে তো আমি তার সব ধারণা করব সুধারণার ভিত্তিতে মুমিন মনে করি আমি তার পিছনে আদায় করব এবং আমি আর দ্বিতীয়বার করব না কারণ আমার সালাপ্ত হয়ে গেছে হ্যাঁ, সরকারের কোনো পক্ষ অবলম্বন করি এরকম কোনো কথা বলেন কিন্তু না দেখুন বুটটা দেওয়াটা হলে আসলে এগুলো মানুষ বুঝে না আমাদের দেশে এটা যে বুট দেওয়াটা কি এটা বুঝে না না বুঝার কারণে এদেরকে সতর্ক করে আমার মনে হয় পক্ষ অবলম্বন যদি না করে আর ওই ভোট দেওয়ার ব্যাপারটা এই সময় যদি তাদেরকে বোঝানো হয় যেটা হলো আমার একটা বুথের মাধ্যমে একটা পক্ষ অবলম্বন আমার বুথের মাধ্যমে নির্বাচিত হয়ে যেমন পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় সে যদি নেক কাজ করে ওই নেকের বদলা আমি পাব আর সে যদি পাপ কাজ করে এই পাপের অংশটা আমিও পাব এই বুটার সকলে যাদের বুটে নির্বাচিত হয়ে গিয়ে এরা পাপ কাজ করছে এই সকল ভুটার ওই পাপের অংশ পাবে এবং তারাই তাকে ওই পাপ কাজ করার জন্য ওইখানে মনোনীত করে পাঠিয়েছে নির্বাচিত করে পাঠিয়েছে এটা বোঝালে পরে যদি কেউ বুঝে ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এরপরে যদি ওই পথে যায় তাহলে তো তার সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে আরেকটা প্রশ্ন আপনি তার সম্পর্ক হ্যাঁ। আত্মীয়তা মনে করেন যদি আমার ভাই বা যে কোনো খালা নানি যেই হোক হ্যাঁ ইসলামের কারণ যে আত্মীয়তার সম্পর্কটা শেষ হবে শেষ হওয়ার পরে তার সাথে যে এই চাচা মামি বা খালা যেগুলি হোক দিনের কারণে তাদের সে দিনই সম্পর্কটা ছিন্ন হবে ইমানের সম্পর্ক ছিন্ন হবে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা থাকবে হজরতে আসমা রাজি আল্লাহ আনহার মা ছিলেন মুসিকা আবু বকর রাজি আল্লাহ আনহু মক্কা থেকে হিজরত করার দিনই তাকে তালাক দিয়ে এসেছিলেন মুসিক হওয়ার কারণে একদিনে আবু বকর দুইজন স্ত্রীকে তালাক দিয়েছিলেন তারা শিল্পের কারণে তাদেরকে ওনার সাথে হিজরত করতে রাজি হয়নি এই জন্য তাদেরকে তালাক দিয়েছিলেন একজন হলেন আত্মার মা মদিনায় সে আত্মার কাছে তার মা এসেছিলেন আত্মা তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লু সাল্লামের কাছে গিয়ে বলেছিলেন আমার মুশ্রিক মা আমার কাছে এসেছেন আমি কি তার সাথে মা হিসেবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আচরণ করব না মুশ্রিক হিসাবে তার সাথে আচরণ করব তখন তিনি বললেন না তিনি তোমার মা তার সাথে তুমি মার আত্মীয়তা হিসাবে তুমি সেই আচরণ করো উৎপাদিত ফসল এই আসলে উৎপাদিত সারা বছর কোন খরচটা তুমি ধরছো যেটা হলো ওই যে সারা বছর তো হয় না সারা বছর তো হয় না ফসল তো একটা ফসল হয় বছরে তো দুই তিনটা ফসল হয় বছরে একবার না কিন্তু এটা প্রতি ফসলে দেখা ফসলটা হলো প্রতি ফসল যখন যে ফসল উঠলো সেই ফসলে এটা বছরের সাথে সম্পর্ক নাই আচ্ছা, হ্যাঁ এক বছর হয় হ্যাঁ হতে পারে ধান হয়তো কোন অঞ্চলে দেখা যায় বছরের তিন ফসল পর্যন্ত করে কেউ এক ফসল করে দুই ফসল করে প্রতিটা ফসলের জন্য এটা হলো যদি সেচের মাধ্যমে হয় তাহলে হবে বিশ বাঘের এক বাঘ আর বৃষ্টির পানির দ্বারা যদি হয় দশ বাঘের এক বাঘ এখানে খরচটা বলতে যে কাজ করে যে শ্রমের বিনিময়ে যেটা হয় ওই শ্রমটা তো বাদ যাবে না টাকা পয়সা টাকা পয়সা না না মানে আমি বললাম যে শ্রমিক যে আমি যে আমার একটা শ্রমিক গেছে সার গেছে মানে ওইটার জন্য তো বিশ একবার ওইখানে গেল চলে গেল হ্যাঁ না না ওটা বাদ যাবে না আচ্ছা, আমি অনেক এলাকায় দেখছি যে যে পানি সেচ দেওয়া হয় হ্যাঁ। এক্ষেত্রে ওই ধানের এই অর্থাৎ তিন ভাগ করে তিন ভাগ ভাগ ওই যারা পানি সেচ ওই পানি সেচের জন্য এক ভাগ রেখে দেয় বন্ধন আর দুই ভাগ কেটে নিয়ে আসে ওই যে এক ভাগ গেল বললাম যে সে যেটা পাইলো তার এই ফসলটাতে সে বিশ ভাগের এক ভাগ দিবে যেহেতু তার এখানে খরচ হয়েছে শেষ লাগছে এই জন্য বিশ ভাগের এক ভাগ মানে এক সমনের মধ্যে এখানে দিবে পাঁচ মন আর যদি এই খরচটা না হইতো তাহলে দিতে হতো দশ মন না না যেটা তোমার ওই ধরনের ভাগাভাগি হয় পানির জন্য শুধু আলাদা হ্যাঁ, হ্যাঁ, না না তাহলে তো যে পানি দিল সে তো এটা নিয়ে গেলো তাহলে তোমার অংশে যেটা থাকলো এটা তো দশ ভাগের এক ভাগ হবে যখন তোমার ভাগে যেটা থাকছে ওইটার উপর আসবে দশ ভাগের এক ভাগ এটা বিশ ভাগের এক ভাগ হবে না হ্যাঁ, আচ্ছা, তোমার একটা দোকান আছে হ্যাঁ, হ্যাঁ। এই দোকানে বছর শেষে তুমি হিসাব করবা দোকানের মধ্যে তোমার মূলধন কত টুটেল সেই মূলধন ধরে তার হিসাবে সে জাকাত দিবা তোমার একটা বিল্ডিং বানাইছো সেই বিল্ডিংটা এক কোটি টাকা খরচ হইতে সে বছরে হয়তো তোমার এখানে বারা আসতেছে বিশ লাখ টাকা তুমি ওই বিশ লাখ টাকার জাকাত দিবা এখানে এক কোটি টাকার জাকাত দিবা না গাড়ি তোমার একটা গাড়ি এটা তোমার একটা গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এই পঞ্চাশ লাখ টাকার গাড়ি ব্যবহার করে তুমি বছরে তোমার দেখবা নেট ইনকাম হয়েছে দশ লাখ টাকা তুমি ওই দশ লাখ টাকার জাকাত দিবা পঞ্চাশ লাখ টাকার না ব্যবসার জন্য নেই কিন্তু এই গাড়িটা মূল ব্যবসা না ব্যবসার ইনকামটা এটা আরে না মূল পুঁজি সহ দোকানের যেটা এটা তো আমার একটা দোকান আছে সেই দোকানে বছর শেষ হিসাব করে দেখা কত টাকার মাল আছে দশ লাখ টাকার ফুল টুটেল হিসাব করে দেখে আমার দশ লাখ টাকা এরকম মাল আছে এই দশ লাখ টাকা তোমার যদি এখানে তোমার দেনা পাও না তাকে সেটা মাইনাস করবা যে মহাজন এখানে দশ লাখ টাকার মাল আছে দুই লাখ টাকা মহাজন পায় এটা বাদ দিবা এটা তো অনেক অন্যের না কিন্তু তোমার দোকান থেকে যে বাকি আছে অন্যদেরকে তুমি বাকি দিত সেই টাকাটা পাও নাই সেটা তোমার হিসাবে আসবে না কারণ এটা যখন আসবে তখন এটার উপর টাকা দিবা এই এই যে আপনার টাকাটা আসলো এই দাম বিক্রি করলেন মরিচ বিক্রি সবগুলো বিক্রি করে টাকা আসলো না এখন এই টাকাগুলো যদি কোনো কাজে খরচ করে ফেলেন টাকা থাকবে না কিন্তু এই দান এবং মরিচ যেটা আপনার উৎপাদন হইল যখন উৎপাদন হওয়ার পর আপনি যে পরিমাণটা দেখলেন আপনার এটাকে জাকাত ফরজ হইল কিনা আপনার নেশা হইল কিনা তখন আপনি বিক্রি করেন আর যাই করেন ওইটা আলাদা করে বিক্রি করবেন আপনার দান বলছেন ছয়শ মন হইতে প্রায় সাড়ে ষোলো মন বা আঠারো মন একটু হিসাবে বেশ সময় শুরু যে আঠারো মন হইলে পরেই আপনার উপর উৎসর ফরজ হয়ে গেল সেই হিসাবে হ্যাঁ দিয়েছিলেন হ্যাঁ, তো হয়ে গেল হ্যাঁ। হ্যাঁ, উসুর দিয়ে দিলেই তো হয়ে গেল এরপরে যেটা থাকলো যেটা থাকলো সেটা তো আপনার কিন্তু এটা বিক্রি করলে নগদ টাকা আসলো সেই টাকা যদি এক বছর পূর্ণ হয় তখন ওই টাকার উপর টাকা দিবেন জমি কিনেছেন তোর শেষ জমি কিনে করেছেন তার শেষ পুরলো না অসুবিধা নাই লাভ দিতে হবে না আপনার মনে করেন এখন টাকা ছিল আপনার কাছে দশ লাখ টাকা সারা বছরই হয়তো এগারো মাস হয়ে গেছে আপনার কাছে এরপরে আপনি ওই টাকা দিয়ে আপনি জমি কিনে ফেলছেন বা একটা বাড়ি করে ফেলেছেন আপনার পরে টাকা খরচ হয়নি মানে এক বছর পূর্ণ হলো না হ্যাঁ। নারিকেল তো এটা ফসল এটা হবে খেজুরের মধ্যে যেমন হয় নারিকেলের মধ্যে তেমন হয় হ্যাঁ বোনা হয় হিসাব তো করা হয় এটা তো একটা হিসাব আছে গুনে দিবা ওষুধে কি আছে অসুবিধা নেই তো سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك